বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال والذي نفسي بيده لقد هممت أن آمر بحطب فيحتطب ثم آمر بالصلاة فيؤذن لها ثم آمر رجلا فيوم الناس ثم أخالف إلى رجال لا يشهدون الصلاة فأحرك عليهم بيوتهم মুত্তাফাক আলাই ওয়াল্লাফুল বুখারি ফরজ সালাতের বিধান এর গুরুত্ব তাৎপর্য জামাত সহকারে আদায় করার এবং ইমামতির বিভিন্ন বিধান নিয়ে আমাদের অধ্যায় শুরু হয়েছে গত পর্বে আমরা শুরু করেছিলাম বাকিটুক আমরা পূরণ করব ইনশাআল্লাহ আল্লাহ নবী আলিসাল্লাম ফরজ সালাদ জামাতে আদায় করার ব্যাপারে সাতাশ বা পঁচিশ গুণের সোয়াব বেশির কথা বলেছেন একাকে আদা করার চাইতে এ হাদিসা আবু হরাজ্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী আল্লাহর কসম খেয়ে বললেন ওই মহান আল্লাহর সত্যার কসম যার হাতে আমার জীবন লাকাত হামাম তান আমরা ফাই ফাইহতাতাম আল্লাহর নবী বললেন আমার ইচ্ছা হয়েছিল যে আমি একদল মানুষকে কাঠখড়ি জমা করার জন্যে সংগ্রহ করার জন্য নির্দেশ করি সুম্মা বিশ্বলাহ লাহা এরপরে সালাত আদায় করার জন্য আজান দেওয়ার জন্য আমি নির্দেশ করি এরপরে নির্দেশ করি একজনকে যারা এসে গেছে তাদেরকে নিয়ে সালাদ যেন আদা করে এরপরে যারা এশার সালাতে হাজির হয় নাই হার রেকা আলাইহিম বই তাদের বাড়িগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দি আল্লাহ নবী এই তার ক্ষোভ তার রাগ তিনি প্রকাশ করলেন যারা সলাৎ এশা আসে নাই এদের বাড়িগুলিকে জ্বালিয়ে দিই ওয়াল্লাদি নফসি দে যার হাতে আমার জীবন তার কসম আবার কসম খাচ্ছেন তাগিদ করার জন্যে লাউয়া আলাম ইয়াজিদু আর কান যদি কেউ জানতো এশার নামাজে হাজির হলে হাড্ডিওয়ালা গোস্ত তো পেত এই নামাজ আদা করতে এসে আউমির মাতাইন হাসানাতেন অথবা ছাগল বা ভেড়া দুম্বার খুর পেত লাশাহিদ আল ইশা তাহলে কিন্তু সে ঈশার নামাজে হাজির হতো অর্থাৎ দুনিয়ার কিছু যদি খাওয়া দাওয়ার কিছু পেত তাহলে তার হাজির হতো কিন্তু দুনিয়ার কিছু নাই বলে তারা হাজির হয় নাই আল্লাহর নবী আলিসালাম সালাত জামাত সহকারে আদায় না করার কারণে তাদের বাড়িগুলিকে জ্বালিয়ে দিতে চাইলেন কোনো কোনো বর্ণায় আছে যে যেহেতু নারীদের প্রতি জামাতে এসে মসজিদে এসে সালাত আদা করা জরুরি নয় এই বাড়িতে ছোট বাচ্চা কাচ্চারা রয়েছে তাদের প্রতিও সালাত ফরজ না এই বাড়িতে অনেক পোকামাকড় রয়েছে জ্বালিয়ে দিলে সব কিছু পুড়ে যাবে আর এটা হয়ে যাবে অন্যায় তাই আল্লাহ নবী সালাতাম কি করলেন পুড়ালেন না জ্বালেন না মোট কথা জামাতে হাজির হয় নাই তাদের বাড়িগুলিকে জ্বালিয়ে দিতে চেয়েছেন এটা নিঃসন্দেহে বিশাল এক ধুমকি এক বিশাল ভয় দেখানো তাই সালাত যেমন ফরজ সালাদটা জামাতে এসে আদায় করাটাও ওলামায় কেরাম ফরজ অজীব বলেছেন কেউ কেউ শূন্যতে মোয়াক্কারাও বলেছেন তবে এই হাদিস দ্বারা আমরা তাগিদ বুঝতে পারি এর মধ্যে কোনো সন্দেহ নেই হাদিসটি ইমাম বুখারি মুসলিম বর্ণনা করেছেন এখানে শব্দগুলি ইমাম বুখারির ওয়ান আল্লাহ তালা আনহকাল কালা রাসুল্লাহ সাল্লাম আজকালুসালাত আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লা তাউহুমা ওয়ালাউ হাবওয়া মুত্তাফাকুন আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরো হাদিস বর্ণিত হয়েছে আল হামাদের সঙ্গে মসজিদে গিয়ে আদায় করার গুরুত্ব ব্যাপারে আল্লাহ নবী আলি সাল্লাম বলেছেন আসকালুস সালাত আলাল মুনাফিকিন সালাতুল ইশা ও সালাতুল ফজর মুনাফিক যারা তাদের প্রতি এশা এবং ফজরের সালাত অত্যন্ত ভারী হয়ে যায় এশার সময় তাদের ঘুম ধরে যায় ঘুমিয়ে যায় আর ফজরের সময় তাদের ঘুম ভাঙে না আল্লাহ নবী আলিসালাম ঈশার আগে ঘুমিয়ে যাওয়া পছন্দ করেন নাই আর ঈশার পরে কথাবার্তা পছন্দ করে নাই কারণ আলাপ সালাপ করলে দেরি হয়ে শুইলে ফজরের সময় ঘুম ভাঙবে না তাই মুনাফিকদের আলামতের একটি আলামত হলো কি তাদের জন্যে ঈশার সালাত এবং ফজরের সালাদ ভারী হয়ে যায় বলছিলাম ঈশার সালাদ ভারী হয় কেন ঘুম ধরে ঘুমিয়ে যায় গুরুত্ব থাকে না আর ফজরের সালাতে ঘুম ভাঙে না আল্লাহ নবী বলেন ওলাউয়া আলামুন আমা ফিহিমা যদি তারা জানতো এই দুই অক্ত সালাতে কি ফজিলত রয়েছে এর কি গুরুত্ব ও তাৎপর্য রয়েছে এটা জামাতের সঙ্গে আদায় করলে এর কতটুক ফায়দা রয়েছে হাবুয়া তাহলে তারা হামাগুড়ি দিয়ে ছোট বাচ্চারা যখন দুই হাঁটু দুই পা দিয়ে হাঁটে এ হামাগুড়ি দিয়ে হলেও হাবুয়ার অর্থ কেউ বলেছে যে পিছনের ওপরে ভর দিয়ে ছেঁচিয়ে ছেঁচিয়ে এসে হলেও সে সার জামাতে ফজরের জামাতে হাজির হতো মোনাফিক যারা এই জন্য বন্ধুগণ মনে রাখতে হবে মোনাফিক তো দুই প্রকার একটা বড় মোনাফেক যাদের অন্তরিক ভিতরে কুফুরি বাইরে প্রকাশ করে আর তারা মুসলমান বাহ্যিক সবকিছু ঠিক আছে কিন্তু ভিতরে কুফুরি কাফের মুশ্রিককে ভালোবাসে এটা হলো বড় মোনাফেক এদের জন্য বড় শাস্তি রয়েছে আর যারা ছোট মোনাফেক সেটা হলো কি মুসলমান মমিন কিন্তু তার চলাই ফিরায় কিছু মোনাফিকি কাজ প্রকাশ পায় কথা বললে মিথ্যা বলে ঝগড়া করলে বাজে কথা বলে গালিগুলাজ দেয় ওয়াদা করলে ওয়াদা খেলাফি করে এইগুলি ছোট মুনাফিকের আলামত কিন্তু বড় মুনাফিক যারা এটা মারাত্মক ইন্দাল মুনাফিক ইনাফিদ্দারকিল আসফালিমিনার যারা বড় মুনাফিক তাদের জাহান নামের সবচেয়ে নিচু স্থান হবে এই জন্যে বাইরে একটা ভিতরে একটা ইমানের ক্ষেত্রে অথবা আমলের ক্ষেত্রে বলার ক্ষেত্রে এগুলির জন্য আমরা খেয়াল রাখি ছোট মুনাফিকের যে আলামত সেগুলো থেকে আমরা যেন বিরত থাকি এটা আমাদের করণীয় হবে আমাদের দায়িত্ব হবে এই হাদিসটি ইমাম বুখারি এবং মুসলিম বর্ণনা করেছেন ওয়ান হুকাল আতান নবী সাল্লাহ সাল্লাম রাজুলুন আমা ফকাল ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু লাইসা লিকায়েদ يقودني إلى المسجد فرخص له فلما ولى دعا فقال هل تسمع النداء بالصلاة قال نعم قال فأجب রাহ মুসলিম আবু হরিয়ানা থেকে আরো বর্ণিত হয়েছে একজন অন্ধ মানুষ আল্লাহ রাসুলের কাছে এসে হাজির হয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আমাকে মসজিদ পর্যন্ত ধরে ধরে টেনে টেনে পৌঁছাবে এই ধরনের আমার কেউ নাই আমার জন্য কি জামাতে হাজির না হয়ে মসজিদে হাজির না হয়ে বাড়িতে সালাত আদায় করা জায়েজ আছে রোকসাত আছে অনুমতি আছে আল্লাহ নবী ফারাক্ষা সালাহ আল্লাহ নবী তাকে অনুমতি দিয়ে দিলেন যাও তুমি অন্ধ মানুষ যেহেতু তোমাকে কেউ মসজিদে নিয়ে আসার মতো নেই ধরে তাহলে তুমি বাড়িতেই সালাত আদা করবে ফালাম্মা ওয়াল্লা দা এই লোকটি অন্ধ ব্যক্তি এবার অনুমতি পেয়ে এবার বাড়ির দিকে ফিরে যাচ্ছেন ওই লোকটিকে আল্লাহ নবী ডেকে বললেন ফকাল হাল তাসমা উন্নিদা বিসলা তুমি কি সলাতের আজান শুনতে পাও বললেন না বললেন হ্যাঁ আজান তো শুনতে পাই চোখে দেখতে না পেরে কান তো ঠিক আছে আমি আজান তো শুনতে পাই হে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম কালা আজিব আল্লাহ নবী বললেন তাহলে তুমি ওই আজানের উত্তর দিবে তাহলে একজন অন্ধ ব্যক্তি সে মসজিদে একাকে আসতে পারে না তাকে কেউ নিয়ে আসার মতো নেই সাহায্য করার মতো তারপর আল্লাহ নবী আলিসালাম বললেন তুমি ওই আজানের উত্তর দিবে এর দ্বারা ওলামা ইকরাম বলেছেন মহাদিসিন ইকরাম বলেছেন যেটা অজীবের পর্যায়ে হয়ে গেল একটা অন্ধ মানুষের জন্য যদি বাড়িতে ফরজ সালাত জামাত ত্যাগ করে আদায় করা জায়েজ না হয় তাহলে একজন ভালো সুস্থ মানুষের জন্য কিভাবে জায়জ হতে পারে বিনা ওজরে বিনা কোনো কারণে শরীয়তের কোনো ওজোর ছাড়া মসজিদ ছাড়া বাড়িতে সলাৎ আদায় করা তা মোটেই উচিত হবে না এটা আমাদেরকে মনে রাখতে হবে ওয়ানিবিন আব্বাস নাজি আল্লাহ তালুমা আনিন নবী সাল্লাহ আলিয়াল্লামা কাল মান সামি আন্নিদা ফালাম ইয়াতি ফালা সলাত আলাহু ইল্লা মিন ওদরিন রাহুবনু মাজ দ্বারা কুতনি ওবন হেব্বানুল হাকিম মুসলিম লাকিন আব্বাস রাজিয়াল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন তিনি নবী থেকে বর্ণনা করেন রাসুল বলেছেন যে ব্যক্তি আজান শুনল কান দিয়ে ফালামিয়াতি সে আজান শুনে মসজিদে জামাতে সালাত আদায় করার জন্য আসলো না ফালা সালাত আলাহ তাহলে তার সালাতেই হবে না ইল্লা মিন অদরিন তবে কাউরি যদি ওজোর থাকে কাউরি যদি ওজোর থাকে তাহলে সেটা ভিন্ন কথা তাহলে এহাজ দ্বারা আমরা বুঝতে পারলাম ওজোর ছাড়া কেউ যদি সালাত আদা করে বাড়িতে জামাত ত্যাগ করে তাহলে তার সালাতই হবে না এই হাদিসটি ইমাম ইবনে মাজা দ্বারা কতনি হাকেম বর্ণনা করেছেন একটি ছোট্ট বিরতির পরে আপনাদের কাছে আবারও ফিরে আসব ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি মোহাম্মদ বদরুদ্দুজা নদী আপনারা দেখছেন পিস টিভি বাংলা কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন Quran will remain as the most modern book ever এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুবহান কোরআনকে রাখবেনি কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি কাল রাত এগারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে দশটায় ভারতে পিস টিভি বাংলায় Dialogue. Dialogue. Dialogue. Discussion. Discussion. Debate. Debate. Debate. Rebuttal. Rebuttal. Conclusion. Conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় বাংলাদেশে ও রাত সাড়ে আটটায় ভারতে বিস টিভি বাংলায় পুরস্কার যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করল উদারতা এবাদত ওই বিষয়েই করব আমি যে বিষয়ে মোহাম্মদ সাল্লাম শরীয়ত হিসাবে প্রবর্তন করেছেন ভালো খবর তারা এই পৃথিবীতে এবং কিয়ামতের মাঠে নিরাপত্তা পেয়ে গেল অহুম হুতাদুনা তারাই হলো হেদায়ত একপ্রাপ্ত মুজাফার বিন মহসেন তোমরা শক্ত করে ধরো হাবলুল্লাহটাকে এটাই হলো ইসলাম এটাই হলো দিন এটাই হলো শরীয়ত মুমিনদের জন্ম যা মহান আল্লাহ পছন্দ করেন দেখুন শরিয়াতের মর্যাদা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আসসালাম রহমতুল্লাহ ছোট্ট একটি বিরতির পরে সদ্য দর্শক শ্রোতা আমরা আবারও ফিরে এসেছি দার্সে হাদিসের বাকি অংশ পূর্ণ করার জন্যে ওজোর ছাড়া কেউ যদি পুরুষ মানুষ সালাত আদা করার জন্যে মসজিদে গিয়ে জামাতে না আদা করে তাহলে তার সালাত হবে না এ কথা এহাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম নিঃসন্দেহে ওজোর ছাড়া ফরজ নামাজ মসজিদে গিয়ে আদা না করা আর এই বিরাট অঙ্কের সব থেকে বঞ্চিত হয়ে যাওয়া এটা একজন মুসাল্লির জন্যে একজন মমিনের জন্যে এটাকে কখনো শোভা পায় তাই আমরা এই সালাদকে গুরুত্ব দেব ফরজ সালাদকে জামাতের সঙ্গে আদায় করা আমরা চেষ্টা করব। এমনও মনে রাখবেন যারা মোনাফিক ছিল তারাও কিন্তু সালাদ পাঁচক্ত রাসুলের সঙ্গে মসজিদে আদা করত। আর আমরা মুসলিম হয়ে আমরা মুসলমান হয়ে মমিন হয়ে মুসল্লি হয়ে আমরা যদি অবহেলা করি তাহলে তো এটা ঠিক হবে না অবহেলার জন্যে এ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের জন্যে শাস্তি রাখে দিবেন তাই আমরা জামাতের সঙ্গে সালাত আদায় করার চেষ্টা পাবো মসজিদে গিয়ে এটা আমরা হাদিসের দ্বারা বুঝতে পারলাম হুয়া থেকে বর্ণিত রাসুল্লাহাম ফজরের সালাত পড়ে শেষ করলেন এই সময় দেখলেন দুইটি মানুষ নামাজ না পড়ে দাঁড়িয়ে আছে পিছনে ফাদা আহিমা আল্লাহ নবী ওই দুইটি লোককে ডাকলেন যে আসো ওদেরকে ডেকে নিয়ে আসো ফাজিয়া বিহিমা তাদের দুইজনকে নিয়ে আসা হলো তখন তাদের হাতগুলি ভয়ে কাঁপতেছিল আল্লাহ নবী ডাকলেন এই দিকে আসো তারা দুইজন রাসুল সাল্লামের সামনে হাজির হলো তাদেরকে নিয়ে আসা হলো ভয়ে তাদের হাতের বাজুর গোস্তগুলি ভয়ে কাঁপতেছিল ফকার আলাহুমা রাসুল্লাহ সাল্লাম তাদের দুইজনকে বললেন মা মানা আকুমা আন্তুসাল্লিয়া মা আনা কে তোমাদেরকে আমাদের সঙ্গে সালাত আদায় করতে নিষেধ করেছে কেন তোমরা দুইজন আমাদের সঙ্গে জামাতে শরিক হয়ে সালাত আদা করলে না কয়লা তারা দুইজন বলল কাদসাল্লাই না ফি রেহালিনা আমরা দুইজন আমাদের বাড়িতে সালাত আদায় করে এসেছি আমাদের মহল্লায় আমাদের মহল্লার মসজিদে বা আমাদের গ্রামের মসজিদে আমরা সালাত আদায় করেছি আর রসুল্লাহ ওই জন্য আর দ্বিতীয়বার আমরা আদা করি নাই কলা আলা তোমরা এমনটা করবে না আল্লাহ নবী বললেন আলাই সালাতাম ইদা সাল্লাই তোমা ফি কুমা সুম্মা তোমা আল ইমাম তোমরা যদি তোমাদের বাড়িতে সালাত আদায় করেই নাও বা তোমাদের মাহাল্লার মসজিদে আদায় করো এখানে বোঝা যাচ্ছে যে বাড়িতে সালাত আদায় করেছে এরপরে তোমরা আসো এসে দেখো তোমাদের ইমাম এখনো সালাত আদা করে নাই তাহলে তার সঙ্গে সালাত আদা করে নাই ফাইনাহা লাকুমানা ফেলা তাহলে এই পরের সালাদটা তোমাদের নফল সালাত হয়ে যাবে অর্থাৎ বাড়িতে যে তোমরা আদা করেছ ফরজ সালাত এরপরে এসে দেখছো ইমাম এখন সালাত আদা করতেছে তাহলে শরিক হয়ে যাও বসে সময় নষ্ট করো না আগেরটা তোমাদের ফরজ হয়ে যাবে আর দ্বিতীয় সালাদটা তোমাদের নফল সালাদ বলে বিবেচিত হবে এইভাবে বসে থেকে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করা ঠিক হবে না তাহলে বোঝা গেল একবার যদি কেউ ফরজ সালাদ আদায় করে নাই নিজের মসজিদে বা মাহাল্লায় বা বাড়িতে যদি করে নিয়ে থাকে আর মসজিদে গিয়ে দেখে ইমাম এখনও সালাত আদায় করেন নাই তাহলে তাদের সঙ্গে শরিক হয়ে সালাত আদা করবে দ্বিতীয় সালাদটা তাদের জন্য নফল সালাদ বলে বিবেচিত হবে হাদিসটি ইমা আহমদ বর্ণনা করেছেন শব্দ তারই আরও তিনজনে বর্ণনা করেছেন অর্থাৎ আবু দাউদ নাসাই তিরমিজি ওসাহ তিরমিজি অবন হেব্বান হাদিসটিকে ইমাম তিরমিজি ইমাম ইবনু হেব্বান সহি বলেছেন তাহলে এই হাদিসের আমরা আমল করার চেষ্টা করব ইনশা আল্লাহ এরপরের হাদিস ওয়ান আবি হুরাইরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انما جعل الامام يتم به فاذا كبر فكبروا ولا تكبروا حتى يكبر এবার আমরা ফরজ সালাতের জামায়াতের সঙ্গে আদায় করার নিয়ম কানুন এর পদ্ধতি এর ফজিলত আমরা জানলাম এবার ইমামতির কিছু মশালা শুরু হলো ইমাম কে হবেন কিভাবে ইমতি করবেন ইমামকে কিভাবে মুক্তাদিরা ফলো করবেন এটা সম্পর্কে হারিস বর্ণনা করছেন আবু হরেরা রাজিয়াল্লাহ তাল আনহ তিনি বলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ইন্নামা জয়েল আল ইমাম ইউতাম্মাবে ইমাম নিয়োগ করা হয়েছে ইমাম ব্যবস্থা করা হয়েছে শরীয়তে মোহাম্মদীতে যাতে করে মুক্তাদিরা তাকে ফলো করে অনুসরণ করে অনুকরণ করে ইমাম যা করবে মুক্তাদিরা তাই করবে আল্লাহ নবী আলিসাল্লাম বলেন ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ইমাম যখন বলবে আল্লাহ একবার এরপরে তোমরা বলবে আল্লাহ একবার ইমামের আগেও করা যাবে না সাথে সাথেও করা যাবে না বেশি দেরিও করা যাবে না পরে পরে তার পিছনে পিছনে করতে হবে এটাই হলো সুন্নত তাহলে ইমামের বিপরীত করবেন তার আগেই করে ফেলবেন সেটাও যায়জ না ইমামের সাথে সাথে করবেন সেটাও যায়জ না আপনি ইমামের অনেকক্ষণ পরে ইমাম করবেন এরপরে আপনি অনেকক্ষণ পরে করবেন তাও চলবে না সুন্নত হলো ইমাম করবেন এরপরে পরে আপনি কাজগুলি করবেন তাই আল্লাহ নবী বলেন ইদা কাব্বারা বেরু যখন ইমাম বলবে আল্লাহ আকবার এরপরে তোমরা বলবে আল্লাহ আকবার ওলা তুকব্বির হাত্তা ইমাম যতক্ষণ তকবির না দিবে তার আগেই তোমরা তকবির দিয়ে নিবে না ওয়াইদা রাকা ফারকাউ আর যখন ইমাম রুকু করবেন তখন তোমরা রুকু করবে ওয়ালা তারকাউ হাত্তা ইয়ারকা ইমাম রুকু না করা পর্যন্ত তোমরা রুকু করবে না অনেক সময় দেখা যায় ইমাম সাহেব রুকু আল্লাহ আকবার বলে রুকুতে না যাওয়ার আগেই সব রুকুতে চলে গেছে বা কেউ কেউ চলে গেছে এটা কিন্তু ঠিক না বরং ইচ্ছা করে করলে নামাজই বাতিল হয়ে যাবে ইমামের আগে আগে করা হারাম চলবে না ইমামের সাথে সাথে করা মাকরু ইমামের পরে সময় দেরি করে করা মাকরু সুন্দর হলো ইমামের পরে পরে অনুসরণ করা এজন্যে ইমাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ আকবার বলে রুকুতে না চলে যাবেন ততক্ষণ পর্যন্ত কেউ রুকুতে যাওয়া যাবে না এই জন্য ইমামের করণীয় হলো রুকুতে কমপ্লিট গিয়ে তারপর আল্লাহ আকবর বলবেন পুরা দাঁড়িয়ে গিয়ে তারপরে আল্লাহ আকবর বলবেন শেষ দাঁতে চলে গিয়ে তারপর আল্লাহ আকবর বলবেন এখন তো মাইক্রোফোনের ব্যবস্থা হয়েছে এটা তো মুক্তাদিরা যতই দূরে থাক শোনার এক সুন্দর সুযোগ আমাদের হয়ে গেছে এজন্য বন্ধুগণ ইমামদেরকে খেয়াল রাখতে হবে ভুল করে হোক আর ইচ্ছা যে করে হোক মুক্তাদিরা যাতে করে ইমামের আগে কোনো কাজ করার সুযোগ না পায় এজন্য অনেক সময় হয়তো বুড়ো ইমাম স্বাস্থ্য ভারী এখন আল্লাহ আকবর বলেছেন এখনও সেজদায় যায় নাই মোক্তাদির আল্লাহ আকবার শুনেই শেষদায় চলে গেলেন কারণ যারা সামনে আছে তারা হয়তো দেখবে কিন্তু যারা পিছনে আছে তারা তো শুধু শুনবে শোনা অনুযায়ী কাজ করবে এক্ষেত্রে ইমামদেরকে সাবধান থাকতে হবে মোক্তাদিদের ইমামের বিপরীত যেন না করতে পারে সে ব্যাপারে গুরুত্ব আরোপ করতে হবে আসামি আল্লাহ আল্লাহ ইমাম যখন বলবে রুকু থেকে উঠে সামি আল্লাহ হামিদা যারা তার প্রশংসা করে আল্লাহ তাদের সেই প্রশংসা শুনেন এই অর্থ ফাকুলু আল্লাহ রব্বানা ওলা কালহাম তখন তোমরা বলবে আল্লাহ রব্বানা কালহাম ইমাম সাহেবও বলবেন মুক্তাদিও বলবেন আল্লাহ রব্বানা কাহাম বা আল্লাহ আল্লাহ কালহাম বা রব্বানা আলাকাল হাম যেটা আমরা এর আগে বর্ণনাতে বলে এসেছি আপনাদের পার্থক্যর কথাগুলি মনে রাখতে হবে এই সামি আল্লাহ হলিমান হামিদা এটা তাহলে ইমাম বলবেন একাকি যদি হয় তিনিও বলবেন মোক্তাদি যারা বলবেন এই ধরনের কিন্তু এখানে আমরা পাচ্ছি না এই জন্যে ফোকাহাদের মত হলো যে ইমাম সামি আল্লাহ হলিমান হামেদা বলবেন মুক্তাদিদা সামি আল্লাহ হলিমান হামেদা বলবেন না কারণ আল্লাহ নবী ভাগ করে দিয়েছেন তবে কোনো কোনো ওলামাদের নিকটে মুক্তাদির জন্যে সামি আল্লাহ হলিমান হামেদা বলা জায়জ রয়েছে কারণ আল্লাহ নবী বলেছেন সল্লু কামার আই তুমুনি উসাল্লি আমি যেভাবে নামাজ আদা করি ঠিক হুবাহ ওইভাবে তোমরা সালাদ আদা করো আর আল্লাহ নবী সামি আল্লাহ আহমেদা বলতেন কাজী যারা নামাজ পড়বে মোক্তাদির পিছনে তারাও সামি আল্লাহ আহমেদা বলবে এই কমন হাদিস দিয়ে আম হাদিস দিয়ে যারা বলছেন বলা যায় তাদের হলো দলিল তবে কেউ যদি বলে তাহলে হতো জায়জ হতে হলেও এটা বলতেই হবে এমনটা কিন্তু নয় তবে রব্বানাকার হাম এটা সুন্নত আমাদেরকে বলার চেষ্টা করতে হবে ওয়াইদা সাজদা ফাসজুদু ইমাম যখন সেজদা করবে তখন তোমরা সেজদা করবে এই যে ফাসজুদু এই ফাটাকে বলে ফা তাকে মানে পরে ইমামের সেজদা হয়ে গেলে তারপরে সেজদাই যাবে হজর রাজি আল্লাহ তালা বলেন আল্লাহ নবী আলি সালাম কমপ্লিটলি সেজদাই যতক্ষণ না চলে যেতেন ততক্ষণ আমরা দাঁড়ানো থেকে আমরা সেজদা করার জন্য মাজা বাঁকা করতাম না তাহলে দেখা যায় যে ইমাম খাই তকবির বলেছেন আর দ্রুত সেজদার মধ্যে চলে গেলাম ইমামের আগে হলো না পরে হলো না সাথে হলো অনেক সময় এই খেয়ালগুলি মুক্তাদিরা করেন না এই জন্য খেয়াল রাখতে হবে ইমাম সাহেবেরও যেমন গুরুত্ব দিতে হবে মুক্তাদিদের যেন সমস্যা না হয় একইভাবে মুক্তাদিদেরকেও খেয়াল রাখতে হবে যাতে করে ইমামের আগে আগে কোনো কাজ না হয়ে যায় ওলা তাসজুদু হাত্তা ইয়াসজুদা ইমাম সেজদা না দেওয়া পর্যন্ত তোমরা সেজদায় যাবে না ওয়াইদা সাল্লা কায়মান ফসল্লু কিয়ামান আল্লাহ রাসুল সাল্লাম বলেন যখন ইমাম দাঁড়িয়ে সালাত আদা করবেন তখন তোমরা তার পিছনে দাঁড়িয়েই অনুকরণ করবে ওয়েদা সাল্লা কায়দান ফাসাল্লু কৌদান আজমাইন আর যদি ইমাম কোনো কারণে তার ওজোর থাকে বসে বসে সালাত আদায় করে তাহলে মোক্তাদিরা পিছনে সবাকে বসে বসে আদায় করতে হবে তাহলে এর দ্বারা ইমামকে ফলো করা কতটুক জরুরি ইমাম অসুস্থ বসে সালাত আদায় করছেন আমাদেরকে পিছন থেকে তার একতেদা দাঁড়িয়ে করা যাবে না বসেই করতে হবে এই হাদিসটি ইমাম উদাউদ বর্ণনা করেছেন শব্দ আবুদাদের এর আসলটা এর মূল বক্তব্যটা বুখারি মুসলিমের মধ্যে রয়েছে ইহাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম ইমাম বসে সালাত আদা করলেও আমাদেরকে বসেই তার পিছনে অনুকরণ অনুসরণ করতে হবে তবে এক্ষেত্রে এই হাদিসটি মনসুখ হয়ে গেছেন কেউ কেউ বলেছেন কারণ আল্লাহ নবী সালাতাম মৃত্যুর প্রাককালে তিনি যখন অসুস্থ ছিলেন আউবাকার রাজিয়াল্লাহ তালু সালাত আদা করতেছিলেন জামাত করে সাহাবাদেরকে সালাত আদায় করাচ্ছিলেন এমন মুহূর্তে আল্লাহ নবী আলিসালাতামের একটু ভালো লাগলো তিনি ঘর থেকে বের হয়েছে আউবাকার যেন বামদিকে বসে গেলেন আউবাকার আল্লাহ রাসুলকে ফলো করলেন আর মুক্তাদিগণ সাহাবা একরাম আউবাকারকে ফলো করলেন আর এইভাবে এখানে আল্লাহ রসুল বসে বসে সালাত আদা করলেন আর মুক্তাদিরা দাঁড়িয়ে আদা করলেন কেউ কেউ বলেছেন মহাদিসিনরা যে এই রাসুলের শেষ জমানার আমলটা প্রমাণিত হলো এই হাদিসে যে বলেছেন ইমাম দাঁড়িয়ে পড়লে তোমরা দাঁড়িয়ে আর বসে গেলে বসে তাহলে এই বিধানটা রহিত হয়ে গেছে রাসুলের শেষ আমল দ্বারা ইমামের আগে আগে আমরা যেমন করব না সাথে সাথেও করব না দেরি করেও করব না ইমামের পরে পরে প্রতিটি কাজ আমরা করব এটাই হবে সুন্নত সম্মত কাজ ওয়ান আবি সাইদ খুদি আল্লাহ তালু আন্না রাসুল আল্লাহ সাল্লাম রাফি আসহাবিহি তাখুরা আবু সাইদ খুদরি রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী আলিসালাম সাহাবা ইকরামকে দেখলে তারা পিছনে আছেন ফকাল তাকাদ্দামু আল্লাহ নবী আলিসালাম দেখলেন সাহাবা ইকরাম পিছিয়ে আছে বললেন তোমরা সামনে এগিয়ে আসো হ্যাঁ ফাতাম্মুবি আমাকে তোমরা ফলো করো ওয়ালিয়া তাম্মা বেকুম মাম্বা আদাকুম আর তোমাদের পিছনে যারা তারা তা তোমাদেরকে ফলো করবে কাজে ইমাম থেকে অনেক দূরে লাইনবদ্ধ করা তাহলে ঠিক না যেখানে সেজদা করা যায় একটুক জায়গা রেখে দাঁড়াবে আর সোজা হয়ে দাঁড়াবে এদেরকে তাদের পরেররা ফলো করবে পরের লাইনগুলি এই হাদিসটি মুসলিম শরীফের বর্ণিত হয়েছে তাহলে লাইন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 যায় যা পার্থিব লোভকে হ্রাস করে বেশি বেশি পাওয়ার নেশা বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমাদেরকে অতি ব্যস্ত করে ফেলবে যা দিন ও দুনিয়াবি পরীক্ষায় সফলতা দান করে আল্লাহ তালা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন সম্পদ নিয়ে পরীক্ষা যা আত্মসমীক্ষায় অনুপ্রাণিত করে আমি পুরো সময় পুরো এনার্জি পুরো চিন্তা পুরো সংগ্রাম সাধনা যা কিছু করলাম কোনটা অর্জন করার জন্য জানুন কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ কাল রাত দশটায় বাংলাদেশে আর রাত সাড়ে নটায় ভারতে পিস টিভি বাংলায় ডক্টর জাকিরের আন্তরিক বার্তা মহান আল্লাহর সর্বশেষ টেস্টামেন্ট এটি মানবজাতির প্রতি আহ্বান দয়া এবং জ্ঞানের ঝর্ণাধারা বিপদগামীদের পথপ্রদর্শক অসচেতনের প্রতি সতর্ক যারা সন্দিহান তাদের জন্য নিশ্চয়তা দুঃখীদের জন্য সমাধান যারা হতাশ তাদের জন্য আশা আল কোরআন এই পৃথিবীর বুকে সবচেয়ে পজিটিভ বই আল্লাহর পক্ষ হতে মানুষের প্রতি চূড়ান্ত বার্তা চলুন এটা পড়ি বুঝি এবং অনুসরণ করি বাংলা মানবতার সমাধান